আপনারা শুনছেন এক্সক্লুসিভ বাই ফোরকানুদ্দিন ফারহান দিদারে মাওলা দিদারে মাওলা কি যে এক আকর্ষণে মনটায় আমার যায় ছুটে যায় নবীর সোনালি গাই ও বারে বারে যেথায় যাওয়ার লাগি পাগলে মন প্রভু নিয়ে যাও আমার ও আমারে কি যে এক আকর্ষণী মনটায় আমার যায় ছুটে যায় নবির ওই সোনালি গায় ও বারে বারে যেথায় যাওয়ার লাগি পাগলে মন প্রভু নিয়ে যাও এই আমারে ও এই আমারে কি যে এক আকর্ষণে মনটায় আমার যায় ছুটে যায় নবীর সোনালি গাই ও বারে বারে যেথায় যাওয়ার লাগি পাগলে মন প্রভু নিয়ে যাবে আমারে ও আমারে নবী তোমায় দেখার লাগি পাগলেই মন এত ভাবি তবু কেন দেখি না সপন নবী তোমায় দেখার লাগি পাগলেই মন এত ভাবি তবু কেন দেখি না সপন নবী তোমায় দেখার লাগি পাগলেই মন এত ভাবি তবু কেন দেখি না সপ দেখা দাও তুমি আমারে আমারে কি যে এক আকর্ষণী মনটা আমার যায় ছুটে যায় নবীর ওই সোনালি গায় ও বারে বারে যেথায় যাওয়ার লাগি পাগলে মন প্রভু নিয়ে যাবে এই আমারে ও আমারে কি যে এক আকর্ষণে মনটায় আমার যায় ছুটে যায় নবীর সোনালি গায় ও বারে বারে যেথায় যাওয়ার লাগি পাগলে মন প্রভু নিয়ে যাবে আমারে ও আমারে কত নিশি জেগে কাটে তোমার দেখার লাগে দেখা তবু পাই না আমি অধম ভাগি কত নিশি জেগে কাটে তোমার দেখার লাগে দেখা তবু পাই না আমি অধম ভাগি কত নিশি জেগে কাটে তোমার দেখার লাগে দেখা তবু পাই নাই আমি অধম ভাগি দেখা দাও তুমি আমারে আমারে কি যে এক আকর্ষণে মনটা আমার যায় ছুটে যায় নবীর সোনালি গায় ও বারে বারে যেথায় যাওয়ার লাগি পাগলে মন প্রভু নিয়ে যাবে আমারে ও আমারে কি যে এক আকর্ষণে মনটা আমার যায় ছুটে যায় নবীর সোনালি গায় ও বারে বারে যেথায় যাওয়ার লাগি পাগলে মন প্রভু নিয়ে যাবে আমারে ও আমারে কি যে এক আকর্ষণে মনটা আমার যাই ছুটে যায় নবীর সোনালি গায় ও বারে বারে যেথায় যাওয়ার লাগি পাগলে মন প্রভু নিয়ে যাবে আমারে যাও আমারে